প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে সলাতুল জুমা আদায় করার জন্য আশার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ কোরবানির ঈদ আমাদের সামনে এছাড়া আমারও হজে যাওয়ার প্রোগ্রাম রয়েছে সে কারণে কোরবানি সম্পর্কে আজকের আলোচনা আল্লাহ সুবহান কোরআনুল করিমের সুরায় হজের চৌত্রিশ নম্বর আয়াত থেকে সাত্রিশ নম্বর আয়াত পর্যন্ত কোরবানি এবং এর বিভিন্ন বিধান সম্পর্কে আলোচনা করেছেন জাহিলি যুগে মক্কার কুফাররা আগেও কোরবানি করত একথা আমরা বারবার উল্লেখ করেছি আমাদের সমাজের মানুষের একটা ভুল ধারণা আছে যে মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করত না এজন্য কাফের আর আমরা আল্লাহ বিশ্বাস করি এজন্য মুসলমান এটা ভুল মক্কার কাফেররাও আল্লাহকে বিশ্বাস করত আগেও বাইতুল্লাহ ছিল তওয়াফ করত হজ করত এমনকি তারা আরো বাড়াবাড়ি করত ল্যাংটা হয়ে তফ করত কারণ তারা বলতো আমরা যখন দুনিয়াতে আগমন করেছি তখন তো লুঙ্গিনি আসি নাই আবার হাসরের ময়দানে যখন উঠবো আল্লাহর সামনে হাজির হব তখনও লুঙ্গি থাকবে না তাহলে কেন আল্লাহর ঘর তফ করতে গিয়ে লুঙ্গি নিয়ে তফ করবো এত বুজুর্গ ছিল এরা ল্যাংটা হয়ে তফ করত কোরআনুল করিমে আল্লাহ সুবাহান এদের সম্পর্কে সাক্ষী দিয়েছেন বহু আয়াত হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন ওদেরকে কাদেরকে মক্কার কাফেরদেরকে আবু জাহিলকে আবু লাহাবকে জিজ্ঞেস করেন মান খালা কাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে তারা বলবে সৃষ্টি করেছেন কে তাহলে বোঝা যায় মক্কার কুফাররাও বিশ্বাস করত ওদের সৃষ্টিকর্তা ছিল কে কোরআনুল করিম আরো বলছে ওয়ালা ইনসাল তাহুম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন ওদেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে চন্দ্র এবং সূর্য তারা বলবে সব কিছু করেছেন কে এরকম অনেকগুলো আয়াত আছে যে আয়াতগুলোতে প্রমাণিত হয় মক্কার কুফফাররা অনেক কিছু বিশ্বাস করত যা এই যুগের মুসলিম দাবিদাররাও বিশ্বাস করে না এর পরেও এরা কাফের কেন কাফের এরা আল্লাহকেও বিশ্বাস করত আবার ভায়া মাধ্যম হিসাবে মূর্তিরও পূজা করত সেই মূর্তিগুলো কেন পূজা করত এক্ষেত্রেও আমাদের অনেকে ভুল ধারণা আছে আমাদের অনেকে মনে করে যে এই মূর্তিগুলোকে ওরা আল্লাহ মনে করত না এটাও ভুল কোরআন এদের সম্পর্কে স্পষ্ট বলে দিয়েছে ইল্লা আল্লাহ তারা বলছেন তোমরা যদি ওদেরকে জিজ্ঞেস করো যে কেন তারা মূর্তি পূজা করে তারা বলবে আমরা এগুলোকে শুধুমাত্র একটা উদ্দেশ্যে এবাদত করি এরা আমাদেরকে সামান্য হলেও আল্লাহর কাছে পৌঁছাইয়ে দিবে তাহলে ভায়া হিসাবে মাধ্যম হিসাবে মূর্তিগুলো পূজা করত আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম হিসাবে এগুলোকে আল্লাহ মনে করত না কোরআনুল করিমের আরাক আয়াতে আরো সুন্দর করে বলা হয়েছে হাউলাই এই এই দেবদেবী এই মূর্তিগুলো হচ্ছে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী তাহলে আগের যুগের মক্কার কুফাররা মূর্তি পূজা করত কিসের জন্য আল্লাহকে পাওয়ার জন্য বর্তমান যুগের মূর্তি পুজো করা যারা এই যে ঘটা করে পূজা করল এরাও মূর্তি পূজা করে এই মূর্তিগুলোকে কি আল্লাহ মনে করে এরাও জানে এই মূর্তিগুলো তৈরি করেছে এরা নিজের হাতে এই মূর্তির সৌন্দর্য অসৌন্দর্য নির্ভর করে একটা তুলিওয়ালার কাছে তৈরি নেওয়ালা যদি ভালো হয় মূর্তিটার চেহারা সুরাত ভালো হয় এরাও জানে এই মূর্তি ওদের কোনো উপকার ক্ষতি করতে পারে না কিন্তু এদের দাবি হচ্ছে কি এদের যে দুর্গা সে দুর্গা এবার প্রতি বছর একবার আসে অবতার আমাদের আমার কাছে একটা পত্রিকা আছে এখানে লিখেছে যে গজে চড়ে মা দুর্গা আসায় ফসল ভালো হয়েছে এটা কোনো হিন্দু ধর্মের কোনো লিডারের বক্তব্য না এখানে লেখা আছে নামটা লেখা আছে আপনারা দেখে নিয়েন এটা বৃহস্পতিবারের আমার দেশ পত্রিকার বাম সাইডে আছে কে বলেছে দেখে নেবেন লিখেছে যে আমরা জানি এবং শুনেছি মা দুর্গা প্রত্যেক বছর কোনো না কোনো বাহনে চড়ে আমাদের এ বসুন্ধরায় আসেন প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসেন এবার আমাদের দেবী এসেছেন আমাদের খেয়াল রাখবেন এবার আমাদের দেবী এসেছেন গজে চড়ে জানি গজে চড়ে এলে এ পৃথিবী ধন ধান্যে পরিপূর্ণ হয়ে ওঠে তা আমরা দেখতেই পাচ্ছি এবার ফসল ভালো হয়েছে মানুষ সুখে শান্তিতে আছে দেশের জিডিপি বৃদ্ধি পেয়ে সাত ভাগে দাঁড়িয়েছে এটা কি জন্য মা দেবী গজে চড়ে এসেছেন সেজন্য এটা হচ্ছে বর্তমান যুগের মুসলমানদের বিশ্বাস এটা আর কারো বক্তব্য না এদেশের প্রধানমন্ত্রীর বক্তব্য তিনি মন্দিরে দিয়েছেন সে বক্তব্য বিষয়টা হচ্ছে এই মক্কার কুফাররাও বিশ্বাস করত যে আসমান জমিনের মালিক আল্লাহ চন্দ্র সূর্যের মালিক আল্লাহ স্পষ্টভাবে কোন আয়াত আছে ولئن سألتهم من خلق السماوات والأرض وسخر الشمس والقمر হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন কে তোমাদেরকে আসমান এবং জমিন দিয়েছেন চন্দ্র সূর্য কে সৃষ্টি করেছেন সব কিছুর পরিচালনা করেন কে তারা বলবে সব করেন কে মান বিয়াদিহি মাইয়ার জুকুকুমিনা সামাওয়াতি আর্থ তোমাদেরকে আসমান এবং জমিন থেকে রিজিক দান করে কে যদি মূর্তি পূজকদেরকে জিজ্ঞেস করো তারা বলবে সব দেয় কে তাহলে এই ছিল মক্কার মূর্তি পূজকদের বিশ্বাস আর এতক্ষণ যা শুনাইলাম পত্রিকা থেকে পড়ে এটা হচ্ছে আমাদের দেশের মুসলমানদের বিশ্বাস এই জন্য মনে রাখতে হবে মক্কার কুফফাররা এরা কোরবানি করত আমি যে প্রসঙ্গে আলোচনা করছিলাম কোরবানি ওরাও করত কোরবানি করে কোরবানির গোস্তগুলো কাবার ভিতরে রেখে দিত রক্তগুলো কাবার গায়ে মেখে দিত ইসলাম সবসময় কুসংস্কারের বিরুদ্ধে কথা বলেছে আল্লাহ সুবহান সুরায় হজের চৌত্রিশ থেকে সাত্রিশ নম্বর আয়াত পর্যন্ত কোরবানির লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করেছেন এরপরে বলেছেন আল্লাহর কাছে তোমাদের কোরবানির জানোয়ারের গোস্ত এবং রক্ত কিছুই পৌঁছে না তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানির গোস্ত রক্ত কাবায় রেখে দিচ্ছ এইগুলো আল্লাহর দরবারে পৌঁছে না কিন্তু তোমাদের অন্তর থেকে তোমাদের তাকোয়া আল্লাহর দরবারে পৌঁছে তোমরা কি জন্য কোরবানি করছো কোরবানি করা পশু জবাই করা এটা একটা গুরুত্বপূর্ণ আবাদত আমরা সাদকা দিতে গিয়ে কোরবানি করি জবাই করি পশু জবাই করি আকিকা দিতে গিয়ে পশু জবাই করি এরকম ভাবে হজের ভিতরে আমরা দম দিতে গিয়ে পশু জবাই করি তাহলে পশু জবাই করা একটা গুরুত্বপূর্ণ আবাদত পশু জবাই হবে কার নামে কোরবানি আপনারা করবেন দেশে বসে আমরা হজে গিয়ে কোরবানি করবেন সে আল্লাহ হজের দম দিব এটা কেন করা হচ্ছে আল্লাহ তারা স্পষ্ট করে দিয়েছেন তোমাদের অন্তর তোমাদের তাকোয়া আল্লাহর কাছে পৌঁছে যায় তুমি কত বড় কোরবানি করেছো কত বড় গরু জবাই করেছো এটা আল্লাহ তারা দেখবেন না দেখবেন তোমার অন্তর তুমি কাকে খুশি করার জন্য কোরবানি করেছ লোকেরা বড় ধনী বলবে বড় সার দিয়ে কোরবানি করেছে কত লক্ষ টাকার সার পাঁচ লাখ টাকায় সার কিনে গলায় একটা মালা ঝুলায় ফুলের মালা দিয়ে তারপরে শহরে ঘুরায় এটা অমুক বড় বেয়ার বড় সার আমরা বলি যদি এটাই উদ্দেশ্য হয় তাহলে আর আরেকটা বাকি রেখে লাভ কি ওই গরুটার সঙ্গে বড় মেয়াকেও জুড়ে দিয়ে তারপরে বলে এই বড় মেয়ার এই বড় সার তাহলে মানুষ দেখবে কোন বড় মেয়ার কোন বড় সার তবে হ্যাঁ কোরবানি করতে গিয়ে ভালো হৃষ্টপুষ্ট কোরবানি দেওয়া ভালো এমন কোরবানি যায় এমন পশু দিয়ে বাজারে গিয়ে অনেকে আছে মরাটা তালাশ করে কোন রকম জবাই দিতে পড়লেই চলে এটাও দুর্ভাগ্য আল্লাহ রাসুসাল্লাম বলেছেন একেবারে কানা যে চোখে দেখে না একেবারে কানা কানে শোনে না অন্ধ চোখে দেখে না কানা কানে শোনে না এরকম ভাবে ল্যাংরা যার হাড্ডির মগজ শুকিয়ে গেছে এরকম পশু দিয়ে কোরবানি করলে সে কোরবানি হবে না এজন্য কোরবানির জানোয়ার ভালো কিনতে হবে কোরবানি করবেন যাদের সঙ্গে এদের মধ্যেও দেখবে ভাগে যদি করেন তাহলে গোস্ত খাওয়া উদ্দেশ্য যাদের আছে ইমান নাই এমনি নামাজের ধার ধারে না অন্য কোন শরীয়তের বিধান মানে না কোরবানির দিন কোরবানি না দিলে লোকেরা কি বলবে তাছাড়া ছেলে মেয়েরা তো গোস্ত খাওয়া দরকার আছে তো সবাই দেয় একটা ভাগে দিয়ে দেয় রকম যদি কোনো ব্যক্তির সঙ্গে আপনি ভাগে কোরবানি দেন ওরটাও বাতিল আপনারটাও বাতিল যে কয়জন ভাগে কোরবানি দিবে তাদের সব বাতিল কারণ কোরবানের সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে নিয়ত তোমাদের চেহারা কার সুন্দর তোমাদের বডি কার সুন্দর কার বডি মোটা তাজা কার কোরবানির জানোয়ার বড় এইগুলো আল্লাহ তারা দেখেন না ولكن ينظر إلى قلوبكم ونياتكم বরং তোমাদের অন্তর তোমাদের নিয়াত আল্লাহ তারা দেখেন কোন নিয়াতে কোরবানি করছো একটা গুরুত্বপূর্ণ এবাদত কোরআনুল কারিমে সুরায় কাউসারেও কোরবানির কথা উল্লেখ করা আছে ইন্না আতাইনা কাল কাউসার হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি আল কাউসার দান করেছি মক্কার কুফাররা যখন আল্লাহর নবীর অপবাদ দিল নবীকে অপবাদ দিল যে এনার তো পুত্র সন্তান হয়ে মারা যাচ্ছে আর পুত্র সন্তান দিয়ে মূলত বংশের পরিচয় থাকে মেয়েদেরকে বিয়ে দিলে অন্য বংশের সন্তান অন্য বংশের পরিচয় লাভ করে মোহাম্মদের তো সাল্লাম পুরুষ সন্তানগুলো মরে গেছে ওনার বংশে নাম নেওয়ার আর কেউ থাকবে না আল্লাহ তারা উত্তর দিয়ে দিলেন যে না আপনি চিন্তিত হবেন না বিচলিত হবেন না নিশ্চয় আপনাকে আমি দান করেছি কি দান করেছি আল কাউসার কাউসার দান করেছি তার মানে হল মানুষ যেরকম নিজের সন্তানদেরকে নিজের হাতে খাওয়ায় পড়ায় ঠিক সেরকম ভাবে আপনি কেয়ামতের মাঠে লক্ষ লক্ষ মানুষদেরকে নিজের হাতে হাউজে কাউসারের থেকে পানি পান করাবেন সেটা আমি দান করেছি কাল কাউসার আপনার তো সন্তান একজন দুজন না আপনার সন্তান আপনার উম্মত সকলেই আপনাকে আমি কাউসার দান করেছি যে উম্মতরা আপনার উপর ইমান রাখবে আপনার প্রতি বিশ্বাস রাখবে হেদের ইমান রাখবে রেসালাতের ইমান রাখবে ইত্তেবায় সুন্না করবে আপনি সেই উম্মতদেরকে দলে দলে হাউজে কাউসারের থেকে পানি পান করাবেন ইন্না আতাইনা কাল কাউসার পানি পান করাবেন কাদেরকে বোখারি হাদিস বোখারি আমার সামনে আছে বাবুর সাফাহাত খুলে দেখবেন হাউজে কাউসারে বয়ানটা খুলে দেখবেন আল্লাহ রাসুল সাল্লাম বলছেন আমি এরকম দলে দলে উম্মতকে পানি পান করাবো আমার উম্মত আসতে থাকবে সাহবাহাম জিজ্ঞেস করলেন ইয়ারা সুলাল্লাহ আপনার উম্মত কেমনে চিনবেন আল্লাহ আকবর আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে দেখো হাজার হাজার ছাগল বা গরু এর ভিতরে যদি কারো বকরির বিশেষ চিহ্ন থাকে হাত সাদা পা সাদা কপাল সাদা তাহলে তার বকরিগুলোকে লক্ষ হাজার বকরির মধ্যে থেকে বেছে বের করা কি কঠিন হবে সাহাবাইকার বলেন না একেবারেই সহজ হবে আল্লাহ রাসুল সাল্লাম বললেন ইন্নাকুম তুহশারুনা আয়ামাল কেয়ামাতে গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উদু ও আমার উম্মাতরা শুনে রেখো তোমরা যারা পাঁচাত্ত সালাতে উজু করছো হাত ধুয়ে ফেলছো চেহারা ধুয়ে ফেলেছো পা ধুয়ে ফেলছ তেমতের মাঠে যখন তোমরা উঠবে তোমাদের উজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো সেই কেয়ামতের মাঠে সূর্যের আলোর চেয়েও বেশি আলো দিয়ে তা জলমল করতে থাকবে আলো ছড়াতে থাকবে গোর্রাম মুহাজ্জালি নামিন আসারিল উদু অজুর আসার চিহ্নগুলো আলোকিত হয়ে থাকবে আমি সেটা দেখে বুঝবো এরা আমার উম্মার দলে দলে আসতে থাকবে এরকমই একদল লোক আমার সামনে আসতে থাকবে হঠাৎ করে মাঝখানে পর্দা পড়ে যাবে উজুর চিহ্ন তাদের চেহারায় আছে কপালেও চমকে হাতেও চমকাচ্ছে পাও চমকাচ্ছে হঠাৎ কেন পর্দা পড়ে গেল আমি ডাক দিব ইয়া রব্বি উম্মতি উম্মতি আর আমার উম্মত আমার উম্মত এটা তো আমার উম্মত কেন পর্দা পড়ে গেল আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে হে নবী আপনি জানেন না এই লোকগুলো যদিও নামাজ পড়তো রোজা রাখতো উজুও করতো চেহারা চমকাচ্ছে ঠিকই কিন্তু এরা আপনার মৃত্যুর পরে বেদাত তৈরি করেছে বোখারির হাদিস ইন্নাকালা তাদরি নিশ্চয় আপনি জানেন না মা আহদাসু বাহাদাকা আপনার মৃত্যুর পরে আপনার দুনিয়ার থেকে চলে আসার পরে ওরা কি বেদাত তৈরি করেছে নতুন নতুন এবাদত তৈরি করেছে এ কারণে পর্দা পড়ে গেছে আল্লাহ রাসুল তখন বলবেন সোহকান সোহকান লেমান গাইয়ারা বাহাদি কি বলবেন সোহকান মুখস্থ করবেন কি বলবেন সোহকান সোহকান দূর হ দূর হ ভাগো ভাগো লেমান গাইয়ারা বাদি যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছ অ মুসলমান জাতি যারা স্বভাবের উদ্দেশ্যে বেদাত তৈরি করছো আর মনে করো খুব ভালো কাজ করছি আমি সব সময় তোমাদেরকে বলি তুমি জোহরের সালাদ ফরজ ফরজ চার রাখাত আসর বড় চার রাখাত এসা বড় চার রাখাত মাগরিব যদি এক রাখাত বৃদ্ধি করে পড়ো তাহলে নামাজ হবে কিনা অসুবিধা কি সবাই বলে অসুবিধা কি আমিও বলে অসুবিধা কি মাগরীবের চার রাকাত পড়ো একটা রাকাত বাড়লে একটা রুকু বাড়বে দুইটা সেজদা বাড়বে সুবাহান রব্বেল আজিম বাড়বে সুবাহান রব্বেল আলা বাড়বে আপনি তো আর বাপদাদার তসবি গাবেন না আল্লাহর তসবি তো পড়বেন অসুবিধাটা কি দুনিয়ার সমস্ত আলেম মুফতি এক একযোগে ফতুয়া দিবে তোর নামাজ বাতিল হয়ে গেছে অমুসলমান এইটা যেমন পরিষ্কার ঠিক সেরকম ভাবে মনে করতে হবে আল্লাহর রাসুল সাল্লাম যে ইবাদত করে যান নাই যে এবাদত রসুলের যুগে ছিল না সাহাবাই কেরাম করেন নাই কোরআনে নাই হাদিসে নাই এই রকম এবাদত তুমি যত সুন্দর করে যত ভালো নিয়াতে করো সেগুলোর নাম কি সব হবে না গুণা হবে এরা আল্লাহ নবীর কাছে বসে হাজুর কাছে খাইতে পারবে না তারাই দিবে কাল কাউসার হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি এই কাউসারের পানি পান করার রসুলের হাতে ইচ্ছা আছে কিনা থাকলে কি করতে হবে বেদাত বর্জন করতে হবে শিরিক তো আছে বেদাত বর্জন করতে হবে এই বেদাতের থেকেই শিরিকের জন্ম হয় শিরিকের জন্ম হয় থেকে পরিষ্কার কিভাবে এই মূর্তি পূজাই ধরেন মূর্তি পূজা সম্পর্কে এটা প্রথমে শেরেক ছিল না প্রথমে ছিল বেদাত এটা আবার কি বললেন দলিল সহ বলবো ইনশাল্লাহ দলিল ছাড়া আমরা কোনো কথা বলি না তাফসির এবনে কাসির আমার সামনে খোলা আছে তাফসিরে এবনে কাসিরে আসছে মূর্তি পূজা কেমনে শুরু হলো কোরআনুল কারিমে আসছে وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا পরে আছে قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا অমাকারু মাকরান কুব্ব কুব্বারা অকালু নুহ আলাইহি যে জাতির কাছে প্রেরিত হয়েছিলেন সেই জাতির কি কি অন্যায়গুলো ছিল তার মধ্যে একটা আমি আলোচনা করছি অকালু নুহ আলাইহি সালাম যখন তাওহিদের দাওয়াত দিলেন সব নবীর দাওয়াত ছিল লাইলাহা এটা নতুন কোন কালিমানা মুসা আলাইহ ইসলাম আল্লাহকে আবেদন করা আমাকে একটা এমন কালামা শিক্ষা দাও যেটা শুধু আমি তোমাকে ডাকবো অন্য কেউ জানে না আল্লাহ তারা বললেন কুল্লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা মুসা আল্লাহ এটা তো সবাই জানে বোঝা গেল সবাই জানতো আগেও জানতো কুল্লা ইলাহা ইল্লাল্লাহ মুসা আলাইহি বললেন রব্বুল আলামিন এই কালেমা তো সকলেই জানে সবারই মুখস্থ আছে আমি তো তোমার কাছে এমন একটা কালেমার জন্য আবেদন করেছি যা কেবল আমি জানবো অন্য কেউ জানবে না আমি কেবল তোমাকে ওই নামটা দিয়ে ডাকবো ওই কালেমা দিয়ে ডাকবো আল্লাহ রাব্বুল আলমিন বললেন মুসা তুমি কি জানো এই লাইলাহা ইল্লাল্লাহকে যদি একটা পাল্লায় রাখা হয় আর গোটা আসমান সাত আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সব যদি আর একটা পাল্লা রাখা হয় তাহলে ওই লাহা ইল্লাল্লাহর পাল্লা অনেক ভারী হয়ে যাবে এত গুরুত্ব লাহা ইল্লাল্লাহর সব নবীদের কালেমা ছিল লাইলাহা আদমের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মৌসার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমের কালিমা ছিল লাহা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সব নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের নবী মোহাম্মদ সরাসর কালেমা হচ্ছে লাহা ইল্লাল্লাহ সমস্ত সাহাবিদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুসলিমদের কালেমা কি লা ইল্লাল্লাহ সালাম সেই দাওয়াত দিলেন নুহ আলাহ সালামের কমের লোকেরা বলল খবরদার এই নতুন কথা শুনবা না এটা নতুন কথা বাপদাদার যুগ থেকে চলে আসছে মুফতি সেইটা আছে এখানে অকালু তারা বলল লা তাজারুন্না আলিহাতাকুম তোমাদের যে দেব দেবী আছে এইগুলো খবরদার বর্জন করবা না নুহুর কথা শুনবা না ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا খবরদার তোমাদের ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসর কয়টা হয়েছে বোঝা গেল পাক পাঞ্জাতন বলে না এটা আগেও ছিল কুফারদের পাঁচটা মূর্তির নাম বললো এই মূর্তিগুলো কারা তাফসিরে ইবনে কাসিরে লেখা আছে এগুলো ছিল নুহ আলাইহিসালামি জামানে নুহ এই যে দেবতা এগুলো ছিল মূর্তি নুহ সালামের ওই সময়কার লোকেরা এগুলোর পূজা করত এগুলো আসলো থেকে মূলত এর আগে মানুষেরা তাওহিদবাদী ছিল এরপরে আস্তে আস্তে হঠাৎ করে এক সময় কিছু বড় বড় আলেম যারা ছিল এগুলো তাদের নাম ওরা মারা গেল ওরা মারা যাওয়ার পরে শয়তান আসলো শয়তান এসে বলল তাফসির এবনে কাসির এটার চার নম্বর খণ্ড পৃষ্ঠা নাম্বার পাঁচশো আটচল্লিশ এখান থেকে আমি পড়ছি শয়তান তাদেরকে বুঝাইল দেখো এই যে বড় বড় আল্লাহওয়ালা লোকেরা তোমাদের থেকে চলে গেল এটা কোনো শুভ লক্ষণ নয় তোমাদের বিশাল দুর্ভাগ্যের কারণ হতে পারে তোমরা তবা করো আল্লাহর অলিদের কথা শুনো নাই আলেমদের কথা শুনো নাই গজব পড়বে তবা করো ভালো না ওসিয়াত করছে কে শেতান এরপরে বলো আর একটা কথা শুনো যা করছো তো করছো এখন এই বুজুর্গ যে মরে গেছে ওনারা যেখানে বসে তোমাদেরকে ওয়াজ নসিহত করতেন ওইখানে ওনাদের একটা প্রতিকৃতি মূর্তি তৈরি করো এবং এরপরে ওনাদের সামনে সেই ওনাদের বক্তব্যগুলো পড়াশোনা করে আলোচনা করো আর মনে মনে ধ্যান করো যে যেন ওনাদের মুখ থেকেই বের হচ্ছে কি বললাম ধ্যান করো কল্পনা করো এটা মনে রাখবেন এটা পরে কথা আছে শয়তান বলল শয়তান কি মূর্তি পূজা করতে বলেছে না পূজা করতে পারে না এই কাম করলে কেউ মানত না শয়তানকে শয়তান খালি এতটুকু বলল ওনাদের যে আসনগুলো ছিল খানকাগুলো ছিল ওনারা যেখানে বসতেন ওইখানে ওনাদের মূর্তি তৈরি করে এরপরে ওনাদের আলোচনাগুলো করো তাহলে তোমাদের তাফির বেশি হবে পীরের মুরিদার কি বলে তাফির বেশি হবে বেশি তাফির হবে কল্পনা করবা ওনার মুখ থেকে বের হচ্ছে এভাবে তারা মূর্তি তৈরি করলো এরা কিন্তু মূর্তি পূজা করে নাই তৈরি করে তারপরে ওনাদের সেই মুখ নিঃসৃত কথাগুলো ওনাদের সামনে আলোচনা করতেন আর মনে মনে ভাবত যেন উনি বলছেন আমল করতে শুরু করলো লোকেরা খুব বুজুর্গ হয়ে গেল এবার এবাদত করতে আসলো এবাদত করতে লাগলো এরকম অনেক বছর চলতে লাগলো এরপরে নতুন প্রজন্ম আসলো একের পর এক যুগ যুগ চলে গেল অবস্থায় হাজার হাজার শত শত যুগ চলে গেল আস্তে আস্তে মানুষেরা ওগুলোকে প্রণাম করতে লাগলো তাজিম করতে লাগলো এক পর্যায়ে মূর্তি পূজা করা শুরু হয়ে গেল তাহলে মূর্তি পূজা প্রথমে শুরু হয়েছিল কি দিয়ে বেদাঁত দিয়ে প্রথম মূর্তিকে পূজা করার জন্য তৈরি করা হয় নাই প্রথম মূর্তিকে তৈরি করা হয়েছিল কি করার জন্য ওনাদের কথাগুলো তাসির হবে বেশি সেজন্য তৈরি করা হয়েছিল ওনাদের মূর্তি তৈরি করে পূজাও করা হয় নাই ওনাদের মূর্তির ছবি অন্তরে করা হয় নাই শ্রদ্ধাও করা হয় নাই ফুলও দেওয়া হয় নাই শুধুমাত্র ওনাদের আলোচনাগুলো মূর্তির সামনে বসে করা হতো আস্তে আস্তে যুগের পরিবর্তনে কালের চক্রে গিয়ে এক সময় মূর্তি পূজা শুরু হয়ে গেল তাহলে শুরু হয়েছিল কি দিয়ে শেষ হলো কি দিয়ে এই জন্য যে কোনো বেদাত প্রথমে শুরু হয় বেদাত দিয়ে শেষ পর্যন্ত নিয়ে যায় কোথায় সেরেকের দিকে নিয়ে যায় এই জন্য মনে রাখতে হবে এই মূর্তি পূজা শুরু হয়েছিল ওইভাবে এখন ঠিকই সেইখান থেকে শুরু হয়ে আজকে আমরা বুঝতে পারলাম যে এই দেবী আসলো এবং সেই দেবী আসলো গজে চড়ে গজে চড়ে আসার কারণে প্রতি বছরই কোনো না কোনো বাহনে চড়ে আমাদের এ বসুন্ধরায় আসেন এবারে এবার আমাদের দেবী এসেছেন গজে চড়ে জানি গজে চড়ে এলে এ পৃথিবী ধন ধান্যে পরিপূর্ণ হয়ে ওঠে তা আমরা দেখতেই পাচ্ছি এবার ফসল ভালো হয়েছে মানুষ মুখে শান্তিতে আছে সুখে শান্তিতে আছে দেশের জিডিপি বৃদ্ধি পেয়ে সাত ভাগে দাঁড়িয়েছে সেরেক না বেদাত বড় সেরেক না ছোট সেরেক বড় সেরেক আর শিরকুল আকবর মুখরিদিনাল মিল্লাত এই বিশ্বাস যদি কোনো মুসলমান করে সঙ্গে সঙ্গে পাপ দিলে যেমন উজু ভেঙে যায় ঠিক এরকম ভাবে সঙ্গে সঙ্গে ইমানটা ভেঙে কাপের হয়ে গেছে যাই হোক ইমান ভেঙে গেছে ইমান থাকে না এগুলো মোরতাদ হয়ে যায় সাথে সাথে এই জন্য মনে রাখতে হবে উজু ভঙ্গের কারণ আছে রোজা ভঙ্গের কারণ আছে ইমান ভঙ্গের কারণ আছে এই বেদাত থেকে আস্তে আস্তে শিরিকের জন্ম এইভাবে হয় আমি একটা উদাহরণ দেখাইলাম খালি এরকম ভাবে আমি আলোচনা করছিলাম এই বেদাতিদের জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাহ হাউজে কাউসারে পানি পান করাবেন না স্পষ্ট বোখারি হাদিস আল্লাহ রসুল তাড়িয়ে দিবেন সোহকান সোহকান ভাগো ভাগো দূর হও দূর হও এখান থেকে লেমান গাইয়ারা বাদি যারা আমার পরে আমার দিনকে পরিবর্তন করেছিলেন আপনি সালাত আদায় করুন ঈদের সালাত করুন ওয়ানহার এরপরে কোরবানি করুন সালাতের পরে কোরবানি না আগে কোরবানি পরে কোরবানি করো কেউ যদি আগে করে তার কোরবানি বাতিল আবার কোরবানি করতে হবে ওয়ানহার আপনি কোরবানি করুন নাহার কোরবানি করুন জেনে রাখুন নিশ্চয় আপনাকে ওরা বলছে আবতার কাফেররা বলতে আবতার আবতার শব্দের অর্থ হচ্ছে লেজ কাটা আবতার অর্থ কি লেজ কাটা মানে হচ্ছে নির্বংশ লেজ কাটা মানে কি আল্লাহর রসুলকে বলতো পুত্র সন্তান তো সব মরে যাচ্ছে এ তো বংশের বাতি দেওয়ার লোক থাকবে না নির্বংশ আবতার আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর রাসুলের পক্ষে বললেন ওরা আপনাকে বলছে আবতর আপনার লেজ কাটা নির্বংশ জেনে রাখুন আপনি নির্বংশ নন কেমত পর্যন্ত আপনার নাম নেওয়ার মতো আপনার দূরত পড়ার মতো আপনার কালিমার সাক্ষী দেওয়ার মতো লক্ষ লক্ষ মানুষ পৃথিবীতে থাকবে ওদের নাম নেওয়ার মতো কোনো লোকজনের থাকবে না হুয়াল আবতার ইন্না মানে নিশ্চয়ই শানিয়াকা সান মানি হলো এখানে শত্রু কা মানে আপনার আপনার দুশ্মনরা হুয়াল আবতার ওরাই হচ্ছে লেজ কাটা ওরাই নির্বংশ ওরাই কি হয়েছে না রাসুলের নাম দুরুদে পড়ি আমরা নামাজ দুরুশ্বরী পড়ি সেখানে আছে এমনি দুরুশ্বরী পড়ি এরপরে সব বাদ দিলাম আদান হচ্ছে না পৃথিবীতে প্রতিটি মুহূর্তে কোনো না কোনো জায়গায় সূর্য উদয় হচ্ছে শোভে সাদেক হচ্ছে ফজর আদান হচ্ছে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তারপরে কি ও আশাহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ পৃথিবীর প্রতিটি মুহূর্তে কোন না কোন স্থানে আল্লাহর ওয়াহদানিয়াতের সাক্ষীর সঙ্গে সঙ্গে আল্লাহর এককত্বের সাক্ষীর সঙ্গে সঙ্গে আল্লাহর রাসুলের রেসালাতের সাক্ষী দেওয়া হচ্ছে আজান ততক্ষণ পর্যন্ত পূর্ণ হতে পারে না একামত ততক্ষণ পর্যন্ত পূর্ণ হতে পারে না ইমান ততক্ষণ পর্যন্ত পূর্ণ হতে পারে না যতক্ষণ পর্যন্ত আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে ও আশাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ও রাসুলুহু আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসুল এই সাক্ষ্য না দিলে আদান হবে এই সাক্ষ্য না দিলে একামত হবে এই সাক্ষ্য না দিলে ইমান হবে কিছুই হবে না বোঝা গেল যে আল্লাহর রাসুলের নাম পৃথিবীতে প্রতিটি মুহূর্তে প্রতিটি স্থানে সুন্দর সম্মানের সঙ্গে উচ্চারণ হচ্ছে কুফারদের নাম দুনিয়াতে কোথাও উচ্চারণ হচ্ছে না উচ্চারণ হলো সঙ্গে সঙ্গে লান বলা হচ্ছে আল্লাহ তারা ঠিকই বলেছেন ওরা ইন্না আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক হে নবী আপনার আলোচনাকে আমি সর্বোচ্চ স্থান দান করেছি দুনিয়াতে যত মানুষ জন্মগ্রহণ করেছে কেমত পর্যন্ত করবে যত প্রশংসা হয়েছে দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের মধ্যে যেই লোকটার সবচেয়ে বেশি প্রশংসা হবে সেই লোকটার নাম হচ্ছে মুহাম্মদ সে লোকটার নাম কি মুহাম্মদ আমি এর উপরে আজকে আলোচনা করছি না মজার কথা আছে মুহাম্মদ বলতে গেলে ঠোঁটটা ঠোঁটের সঙ্গে মিলে যায় আমার নবীর নাম যদি কোনো ব্যক্তি মুখে উচ্চারণ করে ওর ঠোঁটের সঙ্গে ঠোঁট যেরকম মিলে যায় এই নবীর আদর্শ যদি কোনো জাতি কোনো গোষ্ঠী কোনো দেশ যদি বাস্তবায়ন করে সেই পৃথিবীর সেই অঞ্চলের সেই দেশের মানুষের অন্তরের সঙ্গে অন্তরগুলো মিলে যাবে বলুন হার আল্লাহ মুহাম্মদ পৃথিবীর মানুষ আরো যদি চিন্তা করো দেখবে আরবি অক্ষরগুলোতে দুই রকম অক্ষর আছে কিছু অক্ষর নুক্তা ওয়ালা কিছু নোক্তা ছাড়া আলিফ খালি বার নিচে এক নোক্তা জিমের নিচে এক নোক্তা হা খালি খার উপরে এক নোক্তা পরেন না ছোটবেলায় দুই রকমের অক্ষর আরবিত রয়েছে আমার নবীর নামগুলো লেখতে গিয়ে যে কয়টা নাম আছে অক্ষর আছে মুহাম্মদ কয়টা আছে নোক্তাওয়ালা নোক্তাওয়ালা কয়টা আছে একটাও নাই তার মানে হচ্ছে আমার নবীর নামের উপরে যেমন কোন নোক মুক্তা নাই কোন কালো দাগ নেই কোন কালো দাগের ফোটা নাই ঠিক তেমনি ভাবে নবীর চরিত্র নবীর আদর্শ এবং নবীর আনিত দিনের মধ্যেও কোন রকম কালো দাগের ফোটা নাই এই আদর্শ যদি কোনো ব্যক্তি কোন সমাজ কোন গোষ্ঠী কায়েম করে সেই জাতি কোনোদিন অশান্তিতে ভুগতে পারে না সেই জাতির কোন মা দুর্গার কোন প্রয়োজন হবে না সেই জাতি একমাত্র তাউহিদে বিশ্বাসী লাইলাহা এই জাতি কোনো শিরিক করতে পারে না এই জন্য মনে রাখতে হবে আমি হতে যাচ্ছি অনেকে হতে যাচ্ছেন পরিষ্কার নামাজ দাঁড়িয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ থেকে শুরু করে ইয়া কানা বুধু আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি আমরা গোলামি করি কার না কোনো খাজা বাবার দাদা বাবার আমরা যে আল্লাহর গোলামি করি সে আল্লাহ সব দেখেন সব শুনেন হজ করতে গেলে একই কথা লাব্বাইক আল্লাহ লাব্বাইক বলে হাজি সাহেব চিৎকার মারেন এই জন্য লাভবাহিক জোরে বলতে হয় পুরুষরা জোরে বলবে লাভবাহিক আল্লাহ হুম্মা লাভবাহিক হাদিস শরীফে বলা হয়েছে যখন কোন ব্যক্তি হেরাম পড়ে হজের বা উমরার নিয়াত করে তালবিয়া পাঠ করা শুরু করে লাভবাহিক বলে ডাক দেয় আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আসমা তার ডানে এবং বামে পৃথিবীর পূর্ব পশ্চিম সারা দুনিয়ার যত বৃক্ষরাজি লতা পাতা গাছগাছালি পাথর পাহাড় পর্বত সবগুলো তার সঙ্গে লাভবাহিক আল্লাহ লাভবাহিক বলে তালবিয়া পাঠ করতে শুরু করে এই লাভবাহিক যখন হাজির সাহেব বলে আল্লাহ কয় না তোর লাভবাহিক আমি শুনবো না আগে দেখ তোর মধ্যে কোনো শিরিক আছে কিনা হাজির সাহেব তখন বলছে না না লাভবাহিক আল্লাহ শারিক আল্লাহ লাভবাহিক ও আল্লাহ আমি তোমাকেই ডাকছি কোন শরিক নাই লা শারিক আল্লাহ লাভবাহিক আমি তোমার সঙ্গে কোনো শরিক করছি না আমার দিলের মধ্যে কোনো খাজা বাবা নাই কোন পীর বাবা নাই কোন দরগাওয়ালা নাই কোন দুর্গাওয়ালা নাই নাই নাই কিছুই নাই সমস্ত গায়রুল্লাহ বর্জন করে আমি কেবলমাত্র তোমাকে তোমাকে আহ্বান করছি লাভবাহিক লাশারিক লাভবাহিক আচ্ছা বুঝলাম তোমার দিলের মধ্যে কেউ নাই ক্ষমতা কার হ্যাঁ তুমি কার হুকুমে চলো কার নিয়ামত ভোগ করছো তার স্বীকৃতি দাও এবারে বলছে ইন্নাল হামদাওয়ান মুল্ক হ্যাঁ যত প্রশংসা যত প্রশংসা অতীত হয়েছে বর্তমানে হচ্ছে কেমত পর্যন্ত হবে সমস্ত প্রশংসার একচ্ছত্র মালিককে অন্যায় মাতা সমস্ত নিয়ামতকার গুনাহগার কোরআন বলছে তোমরা যদি আল্লাহর নেয়ামত গুলো গণনা করো কেমত পর্যন্ত গণনা করতে থাকো আল্লাহর নেয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না ইন্নান নিয়ামাতা ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা সব নিয়ামতকার ওয়াল মুলকা সমস্ত ক্ষমতাকার এইটা বলে তালবিয়া পড়া হচ্ছে হজ যাচ্ছে হজে তো যায় মানুষ সবই কিন্তু না অর্থ বুঝে না কিছু বুঝলো যাই হোক আমি আজকে সে আলোচনা যাচ্ছি না আমি কোরবানি নিয়ে আলোচনা করছিলাম এখানে ইন্না তাইনা সুরাটা আসছে সেই জন্য এতগুলো কথা বললাম কেমত পর্যন্ত আল্লাহর রাসুলের নাম দুনিয়াতে থাকবে আল্লাহ তালা বলেছেন আর দুশ্মনদের নাম নিশ্চিহ্ন হয়ে যাবে এখান থেকে মুহাসিনেকেরাম লেখেন মহাদ্দিসিনেকেরাম লেখেন আল্লাহর নবীর নাম যেরকম কেমত পর্যন্ত বহাল থাকবে উচ্চারণ থাকবে উচ্চাসন থাকবে ঠিক তেমনি ভাবে নবীর আদর্শ যারা লালন করবে নবীর শূন্য মোতাব যারা চলবে নবীর আনিত তাও তাওহিদ যারা মানবে দিন প্রচার করবে মানবে কেয়ামত পর্যন্ত আল্লাহ তারা তাদেরকেও সসম্মানে রাখবে ইজ্জাত দিবেন আর যারা আল্লাহর নবীর আনিত দিনের বিরোধিতা করবে শিরিক করবে বেদাত করবে দিন ইসলামের মধ্যে নতুন নতুন কিছু ঢুকাবে এই লোকগুলো ইন্না শাহিয়া কাহুয়াল আবতার ওরা আবতারের দলে পড়ে যাবে ফেরাউন নমরুদ হামান আবু জাহেল আবুল আহাব যেরকম ভাবে যুগে যুগে আল্লাহর নবীদের দুশ্মনরা লাঞ্ছিত হয়েছে বঞ্চিত হয়েছে পদদলিত হয়েছে ঠিক তেমনি ভাবে যারা হকের দুশ্মনী করবে কামত পর্যন্ত যারা হকের যারা শত্রু হবে বিরোধিতা করবে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন পদে পদে লাঞ্ছিত বঞ্চিত করে দুনিয়া থেকে বিদায় করবেন এজন্য মমিনদের কোনো ভয় নেই মোমেনদের জান মাল কার জন্য এই জন্য কোরবানির আর একটা আয়াত তিন নম্বর আয়াত কোরবানি সম্পর্কে কোরআন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 জন্য যিনি গোটা জগৎসমূহের রব যিনি জগৎ সমূহের রব সে আল্লাহর জন্য আমি সব কিছু পেশ করছি আমার জীবন কার জন্য আমাদের মরণ কার জন্য সব কিছু আল্লাহর জন্য আমাদের বেঁচে থাকা আল্লাহর জন্য আমাদের মৃত্যু কার জন্য জন্য মনে রাখতে হবে মরতে হবে সকল কি কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় কেউ পানিতে ডুবে মারা যায় কেউ খেলতে গিয়ে মারা যায় এই মরণ সকলের জন্যই আছে সেই মরণটা যে আল্লাহর জন্য হতে পারে তার চেয়ে আর সৌভাগ্যশীল আছে কেউ এই জন্য মৃত্যুকে ভয় করে না মোমিনরা মোমিনরা ভয় করে কাকে এই জন্য মনে রাখবেন কোরবানিও কর্মকার কাজ সেই শিক্ষাই কোরবানিতে আছে কোরবানিটা ওই জন্যই করছে নতুবা একটা পশু জবাই করা অনেক ধর্ম আছে তারা বলে নর কি পশু হত্যা মহাপাপ জীব হত্যা মহাপাপ মোমিনরা কেন করবে আল্লাহ তারা দেখাচ্ছেন মানুষের মধ্যে দুইটা বিপরীতমুখী বৈশিষ্ট্য আছে একটা হচ্ছে ফেরেস্তা চরিত্র আর একটা হচ্ছে আর একটা হচ্ছে পশু চরিত্র পশুর বৈশিষ্ট্য হচ্ছে খাওয়া দাওয়া করা ঘুমানো স্ত্রী ব্যবহার করা সন্তান জন্ম দেওয়া এই মৃত্যুবরণ করা জন্মগ্রহণ করা মানুষের মধ্যে সবগুলো আছে আর একটা হচ্ছে ফেরেস্তা চরিত্র আল্লাহর এবাদতের অত থাকা এই দুইটা বিপরীতমুখী চরিত্র ফেরেস তারা আল্লাহর ইবাদত করে কখনো নাফরমানি করে না কোরআন বলছে লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন ফেরেশতাদেরকে যে হুকুম করা হয় তা তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেন তারা কোনো নাফারমানি করেন না সব কিছু তারা আল্লাহর হুকুম মতো চলে মানুষের সঙ্গে ফেরেস্তা আছে কোরআন বলছে কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন আমার দেশের মানুষ কেরামান একজন কাতেবিন একজন দুজন ফেরেস্তা আছে আরে ভাই কেরামান কাতেবিন তো বহু বচন কেরামান মানে সম্মানিত কাতেবিন মানে লিখক বৃন্দ অর্থাৎ সম্মানিত লিখক বৃন্দ এরা বানাইছে কেরামান একজন কাতে কদম দুজন হয়ে গেছে কেরামান কাতিবিনা সম্মানিত লেখক ফেরেস্তা বৃন্দ তোমাদের সঙ্গে আছে তোমরা যা কিছু করছো সব তারা জানেন সব তারা লেখেন সব জানেন আপনার সঙ্গের ফেরেস্তা যে আছে তারে বলেন এই বেটা অমুকের সঙ্গে আমার শত্রুতা আছে আমার যত পাপ আছে গুণা আছে সবগুলো ওর আমল নামায় লিখবি আর ওর যত ন্যাক আছে সব আমার আমল লিখবি এটা করবে ফেরেস্তারা ফেরেস্তা চরিত্র মানুষের মধ্যে দুইটা বৈশিষ্ট্য আছে বিপরীতমুখী আল্লাহর নির্দেশ হচ্ছে ফেরেস্তা চরিত্র থেকে প্রাধান্য দেওয়া পশুর চরিত্রকে বিলুপ্ত করে দেওয়া সেজন্য কোরবানির মাধ্যমে পশু জবাই করে দিয়ে নিজের মনের মধ্যে যে পশুত্ব আছে ওটাকেও জবাই করে বিদায় করে দিয়ে আল্লাহর সামনে নিজেকে বান্দা হিসেবে বেশ করে দেওয়া হচ্ছে কোরবানির আর একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কোরবানি এই জন্য কোরবানি করবেন আপনারা মাসলামা সাহেল ইনশাআল্লাহ আলোচনা পরে হবে সেগুলো পরবর্তী জমাগুলিতে আলোচনা হবে আজকে শুধু কোরবানির উদ্দেশ্যটা আমি বলে দিলাম এরপরে আমি আরো একটা কথা বলেছি যে এই আলোচনা করতে গিয়ে যে বেদাত সূচনা হয় বেদাত দিয়ে এর পরিণত হয় কি দিয়ে আপনারা বেদাত গুলো বর্জন করবেন খবরদার আমরা হজের সফরে যাচ্ছি তো ইনশাআল্লাহ আবার আল্লাহ তালা যদি তৌফিক এনায়ত করেন আমাদের আগামী বৃহস্পতিবার রাত্রে ফ্লাইট জুমা পাওয়া যাবে না এরপরে আবার সতেরো তারিখে আসার তারিখ এর মধ্যে যদি আমাদের মৃত্যু হয়ে যায় আমরা আল্লাহর কাছে চলে গেলাম দোয়া করবেন আর যদি আপনারা আবার ফিরে আসি আল্লাহ তালা আবার আমাদেরকে একাত্তর করবেন আমাদের মোয়াজ্জেন সাহেব যাচ্ছে তো উনি আগেই চলে যাচ্ছেন আমরা ওনাদের জন্য দোয়া করবো আল্লাহ সুহান ও তারা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তফিক দান করুন সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়ানা মুহাম্মাদ ওয়া আলা আজমাইন